বলার ক্ষমতাও সীমিত এতক্ষণ বন্ধু কথা বলা তারপরে আবার ডায়াবেটিস রোগ আছে আপনারা জানেন যাদের ডায়াবেটিস হয় তাদের মেজাজ থাকে বিটখিটে মেজাজ একটু উল্টে পাল্টে গরম হয়ে যায় তো সাধারণত চেষ্টা করে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তো এই জন্য এমন কোনো প্রশ্ন আমরা করব না যে প্রশ্ন করলে পরে এই মেজাজগতভাবে সমস্যা হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন এলমে সাহি অর্জন করার তৌফিক দান করুন আমরা আলোচনা করছিলাম তাওহীদের শর্ত নিয়ে শর্ত কাকে বলে এ বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে কোনো জিনিসের এই কথা বলবেন না বাম পাশ থেকে কথার আওয়াজ আসতেছে কিছু আছে শর্ত কিছু রোকন শর্ত হচ্ছে বাহিরের বস্তু রোকন হলো ভিতরের বস্তু শর্ত হচ্ছে কোনো জিনিসের থেকে আলাদা আর রকুন হলো ওই জিনিসের অন্তর্গত কোনো অংশ যেমন মনে করুন সালাতের জন্য শর্ত হচ্ছে উদু তাহারাত পবিত্রতা এটা শর্ত তবে সালাতের কোনো অংশ না আর রুকু সেজদা এটা সালাতের অংশ রুকু করা সেজদা করা কেরাত করা এই সবগুলো সালাতের ভিতরগত অংশ এইগুলোর নাম হচ্ছে কি রোকন আরাকান রোকনের বহু বচন আরাকান ওই যে বলা হয় ইসলামের আরাকান কয়টি আপনারা বলতে পারেন ইসলামের আরাকান কয়টি রোকন কয়টি হ্যাঁ ইসলামের বেনা পাঁচটা এই ইসলামের পাঁচটা বেনার মধ্যে মূল বেনাটা কি ঠিক আছে ইমান ঠিক আছে ইমানের মধ্যে আমরা যেটা বলি যে সেটা হচ্ছে তাওহিদ কি বলি এটা মূল ভিত্তি এই তাওহিদের কিছু আছে রোকন কিছু আছে শর্ত কিছু আছে তাওহিদের রোকন কয়টা দুইটা কয়টা রোকন আর শর্ত কয়টা সাতটা কয়টা আমরা তাওহীদের রোকনগুলো অনেক আগে আলোচনা করেছি এখন শর্ত নিয়ে আমরা আলোচনা পেশ করছি প্রথম শর্ত আমরা আলোচনা করেছিলাম কি জন্য ছিল গত জুমে আমরা আলোচনা করেছি কি ছিল সেইদের প্রথম শর্ত কি আল এলম তাওহিদের জ্ঞান অর্জন করা এটার উপর আলোচনা হয়েছিল আমাদের লেখা বই তাওহিদের মূল শিক্ষা বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছিল আজকে আটানব্বই নম্বর পৃষ্ঠা আছে দ্বিতীয় শর্ত আল ইয়াকিন কি নাম দৃঢ় বিশ্বাস এলেম হলো জানা হলো কিন্তু ওটা অন্তরে বিশ্বাস নেই তাহলেও আপনার তাওহিদ পূর্ণতা অর্জন করবে না এজন্য তাওহিদের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন কি বললাম আল ইয়াকিন অর্থাৎ আল্লাহর একত্ববাদ জানার পর এবং লাইলাহা ইল্লাল্লাহর অর্থ জানার পর এই কালেমার প্রতি বান্দার দৃঢ় বিশ্বাস এটার নাম হচ্ছে ইয়াকিন এটা থাকতে হবে সাথে সাথে সব ধরনের এবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে এ কথার প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস থাকাটা এ ব্যাপারে তার অন্তরে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ও সন্দেহ থাকতে পারবে না এটা নাম হচ্ছে কি ইয়াকিন এটার নাম কি এটার দলিল কি আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের উপরে দালিল থাকবে আর সে দালিল কি হতে হবে সহি হতে হবে আপনারা এটা খুব খেয়াল করবেন যেই কোনো আলেম যেই বলুক আপনারা ওই যে বললাম দোকানের কর্মী হাল এন্দাকা দালিল সাহি তোমার কাছে সহি দলিল আছে কি সাহি দলিল যদি দিতে পারে আলহামদুলিল্লাহ সামিনা ওয়া শুনলাম মানলাম সাহি দলিল নাই কি বলবো সামিয়না ও আসাই শুনলাম মানলাম না শুনলাম মানতে পারলাম না অবশ্য মমিনদের কথা হচ্ছে এটা আর মুনাফেকদের কথা হচ্ছে দলিল শুনলেও তারা বলে সামিয়াইনা ও আসাইনা শুনলাম মানলাম না দলিল দিলেও এটা কাদের কথা মুনাফিকদের কথা মমিনদের কাজ হবে যখন সহি দলিল সামনে এসে যাবে ওই সহি দলিলের সামনে কোনো যুক্তি তো চলবে না এক কথায় বলবে কি সামিনা ওয়া আতানা সামিনা ওয়া না আতআনা শুনলাম এবং এটা আত করলাম মানলাম এটা মোমিনদের বক্তব্য এই জন্য আপনারা তখনই যেখান থেকে কোনো কথা শুনবেন সাহি দলিল চাবেন তাহলেই দেখবেন কারণ এই দেশের পীর মুরিদদের অনেক গল্প কাহিনী শুনবেন সহি দলিল যদি চান আর তাদের মুখ চলবে না কথিত আছে জনৈক বুজুর্গ বলেছেন অমুক বুজুর্গ বলেছেন দেখেন হাদিস এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম এটা সহি এটা দুর্বল যাচাই করা হয় পীরদের কাহিনীগুলোকে কেউ কখনো যাচাই করেছে যাচাই করার জন্য হাদিসের জন্য উসুলে হাদিস আছে পীরদের কাহিনী যাচাই করার জন্য কোনো উসুল আছে হাদিসের সনদ আমি কার থেকে সে কার থেকে ওই কেতাবলা কার থেকে যাচাই করার জন্য উসুল আছে পীরদের সাজারা আছে সাজারা সাজারা মুবারাকা পীরদের মুবারক সাজারা মানে কার পীরকে তার পীরকে তার পীরকে এই সাজারা জীবনকে যাচাই করেছে সহি না দুর্বল এদের সঙ্গে দেখা হয়েছে কি হয় নাই এইগুলো প্রমাণ করার জন্য কোনো এলেম আছে তাহলে যে এলেমের ভিত্তি অনুমান যে এলেমের ভিত্তি বেগায়রে দলিল দলিল ছাড়া কোরআন সুন্নার দলিল ছাড়া যুক্তি তর্ক এই দলিলবিহীন যুক্তি কেয়াস এইগুলোর প্রথম উদ্ভাবকের নাম কি হ্যাঁ, মিস্টার ইবলিস কাছে মিস্টার ইবলিসের কেয়াস আমরা মানি না আমরা দলিল চাব এখন আমি দাবি করলাম তাওহীদের সাত শর্তের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন সন্দেহ মুক্ত দৃঢ় বিশ্বাস এটার নাম কি ইয়াকিন এটার দলিল কি এর দলিল হচ্ছে সুরায় হুজরাতের পনেরো নাম্বার আয়াত সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত এই আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয়ই মমিন তো তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে ইমান এখানে শেষ না এরপরে আল্লাহ তারা শর্ত আরোপ করছেন তাবু অতপর কোন সন্দেহ পোষণ করেনি অতপর কোন লামিয়ার তাবু রাইব ওই যে কোরআনের শুরুতেই বলা আছে দালিকাল কিতাবু ওই রয়বন শব্দ থেকেই এই শব্দের উৎপত্তি লামিয়ার তাবু কোন রয়ব করে নাই সন্দেহ পোষণ করেনি এরা হচ্ছে মমিন এরা কি এ আয়াতের পরের অংশ আরো মজাদার আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে যদিও ওটা আর প্রয়োজন নাই শেষ হয়ে গেছে আমরা যে বিষয়ে দলিল পেশ করছি এটা কি হয়ে গেছে পাওয়া গেল আল্লাহ বলছেন যারা ইমান এনেছে অতপর কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাখেনি এরপরে আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় তারা যান এবং মাল দিয়ে জিহাদ করে যুদ্ধ করে আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী এরাই কি রহস্যটা কি বলছি এখানে পীরের মুরিদদেরকে আপনি সবসময় শুনবেন পীর ধরা ফরজ দলিল দেয় কি দিয়ে কোরআন দিয়ে একটা আয়াত পেশ করে কুনু মা সদেকিন কি বলে কুনু কুনু মা সদেকিন আপনারা এগুলো পাবেন আমার ওই যে দিনকে আমি সঠিক পথ ওই বইতে দেওয়া আছে কুনু মা সদেকিন তোমরা সদেকিনদের সঙ্গী হও সৎ লোকদের সঙ্গী হও এই তো আল্লাহ পাওয়া গেল আমরা বলি এখানে পীরের সঙ্গে হতে বলা হয় না কি বলা হয়েছে এখন সদেকুন কারা ওনারা বলেন পীর সদেকুন আমরা বলি এটা পীরদের ব্যাখ্যা আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো আল্লাহ নিজে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা যদি আল্লাহর ব্যাখ্যা পাওয়া যায় তাহলে কি পীরদের ব্যাখ্যা মানা যাবে কোরআনের তাফসির করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাফসিরুল কোরআনে বিল কোরআন কোরআনের তাফসির করা কি দিয়ে কোরআন দিয়ে কোরআনে যদি না পাওয়া যায় তাহলে তাফসিরুল কোরআনে বিল আহাদিস সহিহা কোরআনের তাফসির করব সহি হাদিস দিয়ে কি দিয়ে না খালি হাদিস দিয়ে এখন আমরা সহি শর্ত লাগাইতে পারি এই যে তাফসির ইবনে কাসির এটা এই ধরনের তাফসির কোরআনের তাফসির হাদিস দিয়ে কি দিয়ে এই জন্য আমরা তাফসির পড়তে বলি কোনটা ইবনে কাসির ওইখানে মানুষের মত নাই ওটা আল্লাহ রসুলের হাদিস দিয়ে তাফসির করা হয়েছে ইনশাল্লাহ আপনারা এখানে আমি যারা বই বিক্রি ওদেরকে বলে দিয়েছি এখানে শুধু আমাদের লেখা বই না হাদিসের থেকে বোখারি মুসলিম সহ হাদিসের সহি যেগুলো আছে এবং সহিভাবে প্রকাশনা করা হয়েছে মোটামুটিভাবে সেগুলো থাকবে তাফসির ইবনে কাসির থাকবে এরকম আল্লাহর রাসুলের জীবনী সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুম থাকবে ইনশাআল্লাহ এরকম রিয়াদুস সালেহীন এগুলো থাকবে তাহলে যে ভাইরা এই কিতাবগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে এটা যাতে আর করতে না হয় আমরা ইনশাল্লাহ সেই চেষ্টা করছি আর যে ভাইরা এই কাজের জন্য সহজে করছে আপনারা দোয়া করবেন তারা যেন এই কাজগুলো করতে পারে ইনশাআল্লাহ যাই হোক আমি বলছিলাম যে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোনটা তাফসিরুল কোরআনে বিল কোরআন কোরআনের তাফসির করা কোরআন দিয়ে এখন কোরআনে আছে কুনু মা সদেকিন তোমরা সদেকিনদের সঙ্গী হও আমরা এখন সদেকুন নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি পিসাবরা বলে সদেকুন মানে পিসাব ধরো এ আয়াত দিয়ে পীর ধরা ফরজ প্রমাণ করে আমরা বলবো যে এই কোরআনেই সদেকুনের ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটা আছে এই আয়াতে কোন আয়াতে এই সুরায় হুজুরাতের পনেরো নম্বর আয়াতে উনপঞ্চাশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন এরাই হলো সাদেকুন এরাই হলো কারা যারা খানকায় বসে নড়াচড়া করতে পারে না খেতে খেতে ভুড়ি বেড়ে গেছে যাদের মাথা টিপে পাও টিপে এরা সাদেকুন যারা বলে আল্লাহকে পাইতে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না এরা সাদেকুন আল্লাহ কি বলছেন আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয়ই মুমিন তো তারা যারা আল্লাহর উপর ইমান এনেছে ওয়ারাসুলিহি আল্লাহর রাসুলের উপর ইমান এনেছে তাবু অতপর কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন রকম সংশয় তাদের মনের মধ্যে নেই তাবু ওয়াজাহাদু বি আমওয়ালিহিম আং আনফুসিহিম ফি যারা তাদের মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তালা বলছেন উলাইকা হুমুস সদেকুন এরাই হচ্ছে সদেকুন এবারে দুইটা হাত মিলান তোমরা সদেকুনদের সঙ্গী হও আর সদেকুন কারা আল্লাহ বলে দিলেন এখানে এখন কি এর দ্বারা পিঠ ধরা বোঝা গেল না অন্য কিছু বোঝা গেল এখন তালাশ করতে হবে সদেকুন কারা যারা আল্লাহর উপরে পূর্ণ ইমান রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বাড়ি ঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে ময়দানে যারা অবস্থান নিয়েছে ওই দিন কায়েমের সঠিক পথ আর কেতাবুল আকায়দের শুরুতে দেওয়া আছে ওই সবাইকে উৎসর্গ করে না বিভিন্ন মায়ের নামে নামে আমরা তো উৎসর্গ করতে পারি না উৎসর্গ হয় কার জন্য মমিনদের কোন কাজ গায়রুল্লাহ নামে উৎসর্গ হবে না কি হবে না মমিনদের কোন কাজ আল্লাহ ছাড়া কারোর জন্য উৎসর্গ হতে পারে উৎসর্গ হবে কার জন্য আমরা লিখে দিয়েছি এহদা মানে হাদিয়া উপহার সেখানে লেখা আছে পড়বেন এই বইগুলো কাদের জন্য পড়লেই পেয়ে যাবেন যারা নিজেদের বাড়িঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে থাকে যারা আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে অঙ্গ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে চোখ হারিয়েছে যারা অর্ধাহারে অনাহারে থাকে এই জাতীয় লোকদের সঙ্গে আল্লাহ বলেছেন এদের সঙ্গী হয় এরা হলো সাদেকুন জাহাদু বিয়া মুআলিম আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদেকুন এরাই হচ্ছে দেখুন আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে যে এখানে কত তাকিদ দেওয়া হয়েছে ভাইরা আমার আমাদের আলোচনা হচ্ছিল একিন এ আয়াতের মধ্যে সে একিনের কথা বলা আছে সেটা হয়ে গেল সাথে আর একটা বোনাস পেয়ে গেলাম যে কুনু মা সাদেকিন সাদেকিনদের সঙ্গী হও এই আয়াতের আমরা তাফসির পেয়ে গেলাম এরকম আরো একটা দলিল আমরা পেশ করব হাদিস থেকে হাদিসটা আছে সহি মুসলিমের একশত সাতচল্লিশ নম্বর হাদিস আবু হোরা থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহা বিহিমা আব্দুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দিল যে ব্যক্তি আমরা সাক্ষী সম্পর্কে আলোচনা করেছি যে সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয় না বুঝে দিলে ওটাকে কি বলা যায় না এটা আমরা আগেও বহুবার আলোচনা করেছি গত সপ্তাহে করেছি তো এটার যে সাক্ষী দিল ও আন্নি রাসুল্লাহ এবং আমি আল্লাহর রাসুল কথা সাক্ষী দিল এরপরে আল্লাহর রাসুল সাল্লাম বলছেন বিহিমা আব্দুন গয়রা শাকিন ফিহিমা এই দুইয়ের মধ্যে কোন রকম সংশয় দ্বিধাদ্বন্দ্ব হ্যাঁ, এইগুলো করা ছাড়া যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে এই দুইটা সাক্ষ্য দেওয়া অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করবে ইল্লা দাখাল আল জান্না সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ বেহামদি সুবহান আল্লাহ বেহামদি আল্লাহ তালা যে কত মেহরবান আমরা একটা গ্যারান্টি পেয়ে গেলাম এই সম্পর্কে হাদিস আরো অনেক জায়গায় আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি কি জানো হে মজ আল্লাহর কাছে বান্দার কি হক আছে আর বান্দার কাছে আল্লাহর কি হক আছে হক বলা হয়েছে অধিকার সাহাবাহিকে আমাদেরকে এরকম প্রশ্ন করলে তারা আমাদের মতো কার উত্তর দিতে না নিজের থেকে তারা বুঝতেন যে এই প্রশ্নের অর্থ হচ্ছে আল্লাহ রসুল বলবেন প্রশ্ন করা হয়েছে আগ্রহ সৃষ্টি করার জন্য সাহাবি বললেন যে আল্লাহ রাসুল আলামু আল্লাহ এবং আল্লাহর রাসুল এ বিষয়টা ভালো জানেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বান্দার প্রতি আল্লাহর হক মানে আল্লাহর পাওনা এই যে সে আল্লাহর এবাদত করবে এতে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না অংশীদার করবে না এটা পাওনা কার কার কাছে আর আল্লাহর কাছে বান্দার হক হচ্ছে কি যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না ওই বান্দাকে জাহান নামে না দেওয়া কি করা সাহি হাদিসটা এভাবেই জান্নার দেওয়া বলা হয় নাই কি বলা হয়েছে জাহান নামে না দেওয়া অবশ্য এই হাদিসে পরিষ্কার ব্যাখ্যা পাওয়া গেছে এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দুইটা সাক্ষী দিবে এই সাক্ষীর মধ্যে তার কোন রকম সংশয় থাকবে না এই অবস্থায় যদি আল্লাহর সঙ্গে সে মিলিত হয় সাক্ষাৎ লাভ করে ইল্লা দাখরাল জান্নাহ সে সোজা জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমরা বলি আমল কম হোক সহি হোক সিরিক মুক্ত হোক আমরা আমল করবো কার জন্য সিরিক সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি বইগুলো তো আছে দেখে নেবেন শিরিক আকবর শিরিকে খফি শিরিকে আসগার বড় শিরিক ছোট শিরিক গোপন শিরিক বিস্তারিত আলোচনা আছে এই বইতেও আছে আমাদের প্রায় বইতে এগুলো দেওয়া আছে শিরিকে বিষয়টা প্রায় বইতে আমাদের আসে এখানে এই বিষয়টা আছে হাদিসটা মুসলিম শরীফের একশো সাতচল্লিশ নম্বর হাদিস তো আমরা আলী ইয়াকিন সম্পর্কে আজকে আলোচনা করলাম আল্লাহ সুবাহ আমাদের ইমানটাকেও যেন পূর্ণ একইন সংশয়মুক্ত সংশয়মুক্ত দ্বিধাদ্বন্দ্ব মুক্ত অনেক সময় শয়তান খুব ভালো স্রোতে ধোকা দেয় দেখো আফগানিস্তানে এত লোকদেরকে হত্যা করলো কাফেররা এই আরাকানে মুসলিম জাতির একেবারে পুরা বস্তিটাকে ধ্বংস করে দিল তো আল্লাহ তালা কেন সাহায্য করে না কেন সাহায্য করে না আস্তে আস্তে আরো ধোকা দেয় আল্লাহ বোধ হয় নাই নওয়াজবিল আলিয়াজবিল্লা এই ধোকা মমিনদের মধ্যেও আসে এত লোক মারে আমরা আমরা তো আল্লাহ না আমাদের চেয়ে আল্লাহর অনেক মায়া বেশি আমাদেরই তো মনে চায় বুশের গোষ্ঠী উল্টেই দেয় ওবামার গোষ্ঠী ধ্বংস করে দেয় সুফিদের কিতাব একটা গল্প আছে সুফিদের কিতাব বললাম বুঝবেন দলিল ছাড়া সুফিদের কিতাব থেকে বলার মানেই কি তো এটা উদাহরণ দেয় কোনো জিনিসকে স্পষ্ট করার জন্য সুফিদের তো অনেক ক্ষমতা আছে বুঝেন না ওদের কিতাবে লেখছে এক সুফি এসমে আগম যন্ত্র আমাদের সমাজে এটা মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে এসমে আজমের সবকিছু করতে পারে এসমে আজম এরকম খাস কোনো জিনিস নাই এসমে আজম আল্লাহ এসমে আজম কি যাই হোক সুফিদের আকিদা এটা এসমে আজম জানতো আর এসমে আজম জানলে যা ইচ্ছে তাই করা যায় ওদের দেয় এটা আমাদের আকিদা না কিন্তু খবরদার তো একজন মুরিদ গেছে পীরের কাছে ওই এসমে আজম জানে তার কাছে যে হুজুর আমাকে এসমে আজম শিক্ষা দেন কই না তুমি এটা জানলে অপব্যবহার করবা কই না আমি করব না আপনি শিক্ষা দেন তাহলে এটা কাজ করো জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে তুমি কয়েকদিন থাকো যা দেখবা আমাকে বলবা তো জঙ্গলে গিয়ে থাকলো একদিন দেখে যে এক কাঠুরিয়া বুড়া মানুষ অনেক কষ্ট করে কিছু কাঠ লাকড়ি জমা করেছে পাশে বাজারে নিয়ে কষ্ট করে বিক্রয় করলো কিছু টাকা পাইল কয়েকটা চ্যাংরা ছেলে এসে বুড়াকে থাপ্পড় মেরে ছিনতাই করে টাকাটা নিয়ে গেল তো এইটা দেখলো সে পিসাবকে বলল এসে এইটা দেখলাম তো পিসাব বলল তুমি এসমে আজম জানলে কি করতা তখন আমি ইসমে আজম জানলে তখন ওই মুহূর্তে বুড়াকে সাহায্য করতাম আর ওই চ্যাংরা বাচ্চাগুলোকে একেবারে ফিনিশ করে দিতাম এই জন্যই তো বললাম তুমি এসমে আজম জানলে সইতে পারবা না কারণ আমি এসমে আজম শিখেছি ওই কাঠুরিয়া বুড়ার কাছ থেকে তার মানে বুড়া জানে এটা গল্প করলো তার আর কি তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই এটা বলার উদ্দেশ্য এই যে বাস্তবতা হচ্ছে যে আল্লাহ আমাদের মতো এরকম কিনা গরম না কি না আল্লাহ যদি আমাদের মতো গরম হয় তাহলে আপনি নিজেকে চিনে আপনি থাকতে পারতেন কিনা আপনি আমি যখন একা একই থাকি কত শয়তান ধোকা দেয় ধোকা দেয় না কেউ যদি বলে যে না শয়তান ধোকা দেয় না হয়তো সে মিথ্যাবাদী আর নইলে সে মানুষ না ফ্রেস্তা মানুষ মাত্রই কি আসবে আরে ভাই নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান ধোকা দেয় না স্পেশাল শয়তান আছে তিরমিজির হাদিস পড়বেন সাহাবিরা প্রশ্ন করেন ইয়ারসোল্লাহ সালাতের মধ্যে দাঁড়াইলে সব মনে পড়ে কয় যে সালাতের মধ্যে ধোকা দেওয়ার জন্য এক প্রকার ইবলিস আছে যার নাম হচ্ছে খিনজিব কি নাম খিনজিব তিরমিজির হাদিসটা আছে আর উজুর মধ্যে ধোকা দেওয়ার জন্য এক প্রকার স্পেশাল শয়তান আছে এইটা শুকনো রয়ে গেছে এই পেশাবে বের হয়েছে ওই শয়তানদের নাম হচ্ছে ওয়ালাহান কি নাম ওয়ালাহান বিভ্রান্ত সৃষ্টি করা আর খিনজিব মানে অতি দুষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত র্যাব আমেরিকার থেকে প্রশিক্ষণ দেওয়া র্যাবদের প্রশিক্ষণ দেয় কারা আপনারা জানেন তো না কিছু কোন দেশে আছেন আয় হ্যাঁ পুরা কুফাররা প্রশিক্ষণ দেয় কি জন্য কারা কোরআন হাদিসের কথা বলে সহি মুসলিম কারা এদেরকে কালারিং করে দাও এদেরকে ধ্বংস করে দাও যাই হোক তো উজুতে ধোকা দেওয়ার জন্য যে শয়তান তার নাম কি ওয়ালাহান আর সালাতের মধ্যে ধোকা দেওয়ার জন্য যে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত অতি দুষ্ট এদের নাম কি খিনজিত এরা আছে আমি বলছিলাম যে বিষয়টা যে এরকম সব ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত দুষ্ট শয়তান আছে তো আপনাদেরকে ছোটখাটো শয়তান ধোকা দিতে পারবে না এই জন্য তাওহিদের প্রশিক্ষণ নিয়া তারপরে প্রশিক্ষণ প্রাপ্ত শয়তান এসে ধোকা দিবে ওরা তাওহিদ জানে ওই শয়তান কি জানে তাওহিদ জানে এ দেশে বহু প্রশিক্ষণ প্রাপ্ত কি আছে ওই ওই বাহিনী আছে যারা একেবারে আপনার সঙ্গে মিশবে মার্শাল্লাহ দাড়িও আছে টুপিও আছে কপালে দাগও আছে আমার চেয়ে বেশি আছে সেজদা করতে করতে আমাদের এই লেকচারগুলো মুখস্থ আছে আমাকে একজন জিজ্ঞেস করেছে আচ্ছা কোরআন হাদিসে কি লাইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আছে এইটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে এই কথা যারা বলে ওদের দৃষ্টিতে তারা একটা বিশেষ বাহিনীর লোক আমি ওই দলের কিনা আমি বললাম যে না এইটা কোরআন হাদিস এভাবে নাই কোরআন হাদিসে হ্যাঁ একটা হাদিসে আছে একটা নাই বলা যায় না একটা হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে একটা হাদিসে আছে কিন্তু বেশিরভাগ হাদিসে বলা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এরকম ভাগ করা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশিরভাগ সহিহ হাদিসে নাই একটা হাদিসে আছে যেটাকে কেউ সহি বলেছেন কেউ দুর্বল হাদিস বলেছেন আমরা একেবারে নাই বলি না আছে তবে সহি হাদিসে কি আছে আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুর রসুল আছে আবার আছে আসাদু আল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ লাহ ও আন্নি রসুল্লাহ এরকম ভাগ করা আছে এবং এটাই সঠিক তবে লাহু মোহাম্মদুল্লাহ এটা নাই বলে আপনি আবার একেবারে চিল্লান শুরু করে দিন না আমাদের ভাইদের এটা একটা দোষ খুব খেয়াল করবেন একটা শুনলেই লাফালাফি শুরু করবেন না এটা না জায়েজ না যদি আকিদা ঠিক থাকে জায়েজ আছে আরবিতে হরফে আর্থ বলে সংযোগ শব্দ বাংলায় আছে আমি এবং জায়েদ একত্রে গেলাম আমার কাছে জায়েদ এবং আমর এবং বকর এসেছে এরকম বলা যায় আবার এরকমও বলা যায় আমার কাছে জায়েদ আমর বকর খালেদ এরা সকলে এসেছে দুরকম বলা যায় না এক সময় আমি কি করতো কি করলাম ওই এবং শব্দ যোগ করলাম এক সময় বাদ দিলাম আরবিতে এগুলো করা যায় তো সেই হিসাবে এখানে উজ্জ আছে কি আছে ওয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ বিষয়টা এরকম ছিল সংক্ষিপ্ত করার জন্য যেহেতু আকিদা দুটা পার্ট শাহাদা দুইটা এই জন্য আলাদা করা হয়েছে এটা না নাজায়েজ না এবং আপনি দেখবেন আরবদের সৌদি আরবের যে পত্রিকা একে পতাকা ওদের জাতীয় পতাকায় কি আছে লাহ মুহাম্মদুর রসুল্লাহ আছে না আলাদা কিছু আছে সেখানে অসাধু আন্না নাই মাঝখানে ও আন্নাও নাই ও আন্নিও নাই আচ্ছা এরপরে আরো কিছু পতাকা দেখবেন আপনারা আমি নাম বললাম না আজকে দুনিয়ায় যারা ইসলামের জন্য কাজ করছে জানমাল দিয়ে তাদের বিশেষ পতাকার মধ্যে কি আছে এই কালেমাটাই আছে সে ওইভাবেই লেখা আছে কি বুঝাতে চাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক এটা বলে ফেলে যেটা নাই যে বলাই যাবে না না এটা বলা যায় আরবিক গ্রামার আপনার জানতে হবে আরবিক গ্রামার অনুযায়ী এরকম উজ্জ করে বলা যায় কিন্তু সুযোগটা নিয়েছে বেদাতিরা বেদাতিরা সুযোগ নিয়েছে তারা বলে লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কোনো মাঝখানে অ নাই তাহলে লাইলাহা ইল্লাল্লাহ যে মহাসল্লাহ সে মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় বাতির আলো বাতি নয় রে বাতির থেকে জুদা নয় দিল যে সিরিকা কিটা পরিষ্কার সিরিক এখন এরা এই ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তির মধ্যে মানুষকে ধোকা দেয় কাজে এখানে তো ওয়াও নাই কাজে লাইলাহ ইল্লাল্লাহ যে মোহাম্মদ রসুল্লাহ কি সে তো ওদের নিয়ে তো আমাদের চিন্তা করে লাভ নেই ওরা তো খালি এই পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলে না ওরা তো জিকির করতে করতে নিজেরা আল্লাহ হয়ে যায় সুফিদের দুইটা ধারা আমি আগে বলেছিলাম একটা ধারা হচ্ছে মানসুর হাল্লাদের ধারা হলুল কি বললাম হলুলের আকিদা আর একটা হচ্ছে এবনে আরবির আকিদা ওটা হলো ওয়াহদাতুল অজিদের আকিদা মানসুর হাল্লাদের আকিদা হচ্ছে বান্দা এবং মানুষ আলাদা বান্দা মানুষ কি যেমন চিনি এবং পানি আলাদা পরবর্তীতে শরবত গোলাইলে পরে কি হয়ে যায় এক একার হয়ে যায় তখন আর চিনি আর পানি আলাদা থাকে না মানসুর হাল্লাদ বলে মানুষ আলাদা আল্লাহ আলাদা তবে আল্লাহর বান্দার আল্লাহ আল্লাহ করতে করতে করতে করতে করতে করতে এক সময় আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় কি হয়ে যায় ফানা ফিল্লা কি হয়ে যায় বিলীন হয়ে যায় তখন আর সে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না এটা চরমানায় তিনি বইতে আছে আমার দিনকে আমি সঠিক পথ বইতে রেফারেন্স দিয়েছি ফার্সি শুদ্ধ উল্লেখ দিয়েছি মান্তু সুদাম তু সুদি আমি তো তুমি হয়ে গেছি তুমি আমি হয়ে গেছি এখন আর তোমার আমার মধ্যে আর কেউ কোনো পার্থক্য করতে পারবে না ফার্সিতে যাওয়া ওখানে ওদের বই রেফারেন্স সহ উল্লেখ করা সুফিদের আরো বড় বড় বইতে আছে আরবি কবিতা আছে উপরে বেমাই জালাল পানি যেরকম চিনির সঙ্গে ওখানে সরাব আছে সরাব যেরকম পানির সঙ্গে মিশে যায় কারণ পীরদের আসল রহস্য কি সরাব কি মদ মদ না খাইলে পীর হওয়া যায় না আসলে মদ না খাইলে কি হওয়া যায় না পীর হওয়া যায় না এই জন্য এখন বলবেন যে হুজুর আমার দাস তো ওই যে চরমানের পীর তো মদ খায় না মদ না খেলে পান খায় কি খায় পানের মধ্যে মদ আছে না জর্দা খায় না জর্দা কি আপনার রহস্য কিচ্ছু ঠিক পায় না তো রহস্য জড়িত আছে পীরেরা পান খায় কেন খায় নেশা না করলে পীর হওয়া যায় না এসকো আসে না ওরা এসকো করে না এসকোর জন্য কি দরকার মাতাল নারীবাজি করে যারা মাগিবাজি করে যারা তারা কি করে মদ খায় না মদ খায় নাচ গান করে তারা মদ খায় তো পীড়িতের কি করতে হবে গাঁজা খাইতে হইবে একদল তো গাঁজা খায় গান গায় না গাঁজা এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে রাজা তোরা কে খাবি রে গাঁজা খাচ্ছে গাঁজা আর এক দল গাঁজা খাইতে পারে না শরীয়তের পীরের আবার গাঁজা না খাইলে কি করবে এসকো তো উঠাইতে হইবে তো সেজন্য কি লাগবে পান লাগবে পান আর পানের মধ্যে জর্দা না হইলে চলবে না আর এইটাকে তারা আবার কত গুরুত্ব দেয় জানেন ইসলামের পাঁচবে না পানেরও পাঁচবে না এর মধ্যে আবার ইসলামের পাঁচবে না তিনটা বাধ্যতামূলক সবার জন্য দুইটা ধনীদের জন্য পানের মধ্যে এরকম পাসবে না তিনটা জরুরি দুইটা ঠিক এখন আবার পীরের পানের রস করবো আমি পানের পাসবে না কি কি পান সুপারি চুন জর্দা খয়ে কয়টা হলো পাঁচটা এই পাঁচটার মধ্যে জর্দা এবং ক্ষয়ের নেশা আছে ঠিক আছে এর মধ্যে তিনটা ছাড়া পান খাওয়া হয় না কি কি পান সুপারি চুন এই তিনটা নাহলে পান খাওয়া হয় না কারণ এই তিনটা মরিদ রেখায় ওরা তো আর এত এসকে পড়ে নাই আর পেশাবরা কি জর্দা সহকায় কি জন্য এসকো পড়তে হয় জন্য দেখছে ওখানে মান্তু সুদাম তোমার সুদি একাকার হয়ে গেছে ওখানে লেখছে তার বে বেমাই জালাল স্বচ্ছ পানির সঙ্গে মদ মিলাইলে যেরকম একাকার হয়ে যায় এইরকম মানুষ আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সঙ্গে ফানা হয়ে একাকার হয়ে যাবে আর তো পার্থক্য থাকে না এটা মানসুর হলাদ রাকিদা এটা সে সব পীরদের রাকিদা এই ব্যাপারে পীরদের যত সেজারা সবাই একমত আপনি হকানি পীর বলেন ভণ্ড বলেন চর্মনাই বলেন শশিনে বলেন এরকম ভাবে আরো যত পীর আছে নাম বলতে চাচ্ছি না আর আজকে এত পীরদের নিয়ে বলতে বলতে এখন মাথার মধ্যে পীর ঢুকে গেছে এই জন্য এগুলো বের করা দরকার না পাক এগুলো মাথায় ঢুকান দরকার নেই আমরা তাও হিরে দাওয়াত দিব পীরদের চাপটা আস্তে আস্তে বাদ দিব আর একটা তরিকা হচ্ছে এমনি আরবি সে কয় না না বান্দা এবং আল্লাহ কখনোই আলাদা না অস্তিত্বটাই এক এটা কিরকম এটা সাগরের লবণ পানি সাগরের মনসুর আল্লাহ আকিদে হলো শরবত চিনি আর পানি আলাদা ছিল এক একাকার হয়ে গেছে আর এবনে আরবের আকিদা হচ্ছে কি সাগরের পানি লোনা পানি মানে লবণ পানি কখনো আলাদা ছিল না পানিটার অস্তিত্বই কি সহ লবণ সহ তো এরকম আল্লাহর বান্দা কোনো ভিন্ন জিনিস না আল্লাহর থেকেই সব ভিন্ন কিছু নাই আল্লাহ তারা তার জাতি নূরে ঢেউ মারলেন ঢেউ মারলে পরে আল্লাহর নূরের থেকে চারটা অংশ বিচ্ছুরিত হলো একটা দিয়ে সৃষ্টি হলো ফেরিস্তা একটা দিয়ে জিন একটা দিয়ে চান্দ্র সূর্য ওই সমস্ত সব আর একটা দিয়ে মানব জাতি কাজে এই হিসাবে সব কি এক এটা নাম ওয়াহদাতুল ওজুদ এটা নাম কি এটা হিন্দুদের যা হিন্দুরাও বিশ্বাস করে সব কিছুই আল্লাহ আল্লাহর থেকে বান্দা কোনো কি নাই আলাদা কিছু না সর্ব ঈশ্বর সব কিছুর মধ্যে ঈশ্বর মিলিত হয়ে আছে এই জন্য গত সদা বলছিলাম না ওই যে তাজকেরা তো রশিদে লেখছে ওই যে পিসার গেল বেশা পাড়ায় আর এন্দি বেশা তো বেশাদের মধ্যে গিয়ে দেখে সব বেশাই আসছে পীরের কাছে মুরিদরা কিন্তু পীরের তো নজর পড়ে কার দিকে সবটার দিকে পড়ে নাকি কোনটার দিকে পড়ে সবচেয়ে সুন্দর যেটার দিকে পড়ে ওই সুন্দরী বেশ্যা আসে নাই পীর তালাশকে দেখে যে সব তো আসলো ওইটা আসে নাই ওর যেটা চাহিদা যেটা ও কেউ নেই আই ফোলানি কেউ নেই ফোলানি রেখেছেন কিতাব লিখছে ফোলানি ফোলানি কেউ নেই আই সে কেন আসলো না অমুক বান্দি কেন অমুক বেশ্যা কেন আসলো না তো অন্য যারা আসছে এরা বললো যে আমরা हमने बहुत समझाई लेकिन वो नहीं आई वो बोली कि मेरा मुंह काला है मैं पापी हो गुनागार हो कैसे जाऊं আমি পাপি মানুষ গুনাগার মানুষ আমি কি করে পীর সাহেবের সামনে এই মুখ নিয়ে যাই আমি যাব না তোমরা যাও পিসা বলো যে না উনকো লে আও চলে গেছে ধরে নিয়ে আসলো বাচ্চাটা গিয়ে জিজ্ঞেস করলো তুম কেউ নেহি আই তুমি আসো নাই কেন তো বললো যে এরকম मैं सियाकार हो गुनागार हो पापी हो इसलिए ये चेहरा आपके सामने दिखाने से शर्माती हूं আপনাকে দেখাইতে লজ্জা পাই कि नहीं शर्म की क्या बात है শরমের কি আছে করনে वाली जो है वो तो वही है करने वाली जो है कराने वाली कौन है वो तो वही है যে করে আর যে করায় সে তো একই ভিন্ন কেউ না চিন্তা করছেন যে না যে করে সে যে আর যে করায় সে কি একই তার মানে আল্লাহ আলাদা কিছু না ওই যে কয় না তুমি সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ধারো এটা ওদের আকিদা এগুলো আপনারা তো মনে করেন এমনি গায়ে এটা গান না এগুলো আকিদা এজহারুল আকিদা আকিদা প্রকাশ করছে তারা এটা তুমি সব সাপও তুমি ওজাও তুমি এই তুমি রহস্য খেলাইতেছো খেলায় এস করে খেলা খেলায় চরমারিপীদের বইতে দেখবেন বারবার লেখা আছে খেলা ও মাওলা তোমার নিয়ে খেলাইতে চাই এস্কোর খেলা খেলায় এদের এই খেলা করতে গিয়ে নবীদের পর্যন্ত অপমান করে এই পীরদের বইটি দেখবেন মুসা নবী যাচ্ছেন দেখে এক রাখাল জঙ্গলে বসে বলতেছে আল্লাহ তোমারে পাইলে সাবান দিয়ে গোসল করাইতাম মাহবুব মাওলা রে তোমারে পাইলে আমি শরীরটা টিপে দিতাম ও বাবা গো তোমাকে পাইলে আমি তোমার মাথায় তেল লাগাইয়া দিতাম শাড়ি পরাইয়া দিতাম বাবারা বোঝো শুরু হয়েছে এরপরে মুসা আলাহাম যখন শুনলেন এই পাগলা কি করছে এগুলো আল্লাহর এগুলো করা এটা পাগলা চিৎকার মধ্যে দৌড় এরপরে মুসা নবীর কাছে আল্লাহ ওই পাঠাইলেন শুরু হয়ে গেছে ও হেয়ামদ সে মোসাজ খোদা বান্দা এ মারা তেরা কর দি জুদা তু বারায় বসলে করদান আমদি নাই বারায় বসলে করদান আমদি ফার্সিতে বলছে আর কি আরবি অক্ষর আর কি সুর দিয়ে বলছে আগে না টান দিছে কানতেছে ওহিয়ামত ফয়ে মুসা আল আর খোদার পক্ষ থেকে মুসার কাছে ওহি আসলো কি ওহি আসলো ওহি আমত সয়ে মুসা আজকোদা বান্দা এ মারা তেরা কর দিজুদা এই মুসা তুমি আমার বান্দাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিলা কি জন্য তু বরায়ে ওয়াসলে করদান আমদি তোমাকে তো পাঠাইছিলাম আমার বিচ্ছিন্ন বান্দাকে আমার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য নয় বরায় ফসলে আমার বান্দা যারা জুড়ে আছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য তো তোমাকে পাঠিয়ে নাই এই কথা যখন আল্লাহ বললেন দিলেন দৌড় তালাশ করতে তো পাগলারে তালাশ করে পাইছে কানতেছে আল্লাহ তোমারে পাইয়াও পাইলাম না মূসা গিয়ে মাপটাপ চাইতেছে বুঝাইতেছে এখন পাগলা বলতেছে মূসা আমি মাহবুদের একেবারে আরসের কাছে চলে গেছিলাম মাত্র সত্তর হাজার পর্দা বাকি ছিল না কয় হাজার দেখে নেন বইতে ওদের বইতে আছে এটা এই সময় তুমি কি আমাকে এরকম ডিস্টার্ব করছো চিন্তা করতে পারেন মুসা আলাইহিসাল্লাম বানি ইসরায়েলের যে সমস্ত নবীদেরকে উলুল আজম বলা হয়েছে তাদের মধ্যে আবার প্রধান যে নবীগুলো যার উপরে তাওরাতের মতো কিতাব নাজিল হয়েছে সেই মুসা নবীকে খাটো করছে উপমান করছে কাকে দিয়া একটা রাখালকে দিয়ে হতে পারে রাখাল আল্লাহর আসে কিন্তু জাহেল কিন্তু কি মূর্খ মোসালাম সঠিক কথাই বলেছেন আর তাছাড়া এই যে কাহিনী এর কোনো ভিত্তি আছে নাকি এই কাহিনীর কোনো ভিত্তি আছে ওই যে আমি বলি না পিসাবদের কাহিনীর অবস্থা কি এটা ক্লাস থ্রির বাংলা বইয়ের রূপকথা নামক কবিতা লাস্টে পাইবেন আহসান হাবিব লিখেছেন কবিতাটা এইখানে আমাদের মানা কিছু নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই কবিতাটা কি আছে ক্লাস থ্রির বর্তমান পাঠ্য যে বই আছে বাংলা কি বললাম ক্লাস থ্রি বাংলা বই বাংলা বইয়ের রূপকথা বইয়ের কবিতার নামই তো রূপকথা সেখানে লেখছে পরিদের পাখা দিয়ে দেওয়াল বানাই অসুবিধা কি কাল্পনিক বানাইতে অসুবিধা আছে পরিদের পাখা দিয়ে দেওয়াল বানাই অনেক কিছু বানাইছে শেষ পর্যন্ত নিজে রহস্য খুলে দিয়েছে এইখানে আমাদের মানা কিছু নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই এই কবিতা দ্বারা পীর শব্দের হাকিকাত স্পষ্ট হয়ে গেছে পীর সাহেবরাও কি করে কাহিনী বানায় কেবল কাহিনী বানায় আর এক এক পীরের সঙ্গে সংযোগ দেয় কি করে এই সমস্ত বিষয়গুলো আছে এই জন্য মনে রাখবেন সব সময়ের জন্য খালি ইমানের দাবি করলেই চলবে না ইমানের মূল ভিত্তি তাও হেইদ তাও হেইদের রোকন দুটো শর্ত আছে চারটা দ্বিতীয় শর্ত আমরা আজকে আলোচনা করলাম আল ইয়াকিন কি নাম আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর যাদের প্রশ্ন আছে একটু হাত তুলতে হবে আচ্ছা আপনি এদিক চলে আসেন তাহলে মুশকিল অনেক এতগুলো উত্তর দেওয়া যাবে না মাত্র আমরা কয়েকজন উত্তর দেব আচ্ছা আপনারটাকে বলেন ডান দিকে শুরু হোক হ্যাঁ দাঁড়াই আচ্ছা একজন ডান দিকে আছে আচ্ছা ডান আপনি বাম দিকে আছেন তো পরে হবে এটা পরে এইটা পরে এটা পরে এইটা পরে এইটা পরে হ্যাঁ, মাশাল্লাহ আচ্ছা বসেন বিষয়টা হচ্ছে সালাতের মধ্যে নারী পুরুষের ভেদাভেদ আছে কিনা আমাদের দেশে প্রায় কেতাবি লেখা আছে যে মেয়ে লোকের এবং পুরুষের নামাজে আটটা পার্থক্য আছে মেয়ে লোকে হাত বান বুকের উপরে পুরুষটা নাবিন নিতে পারবে এরকম অনেক কিছু পার্থক্য দেখানো হয়েছে এগুলোর কোনো ভিত্তি নেই এগুলোর কোনো ভিত্তি নেই সবাই এক এটা পরিষ্কার হয়ে গেছে তবে এখানে আমি বলে দিই যে হ্যাঁ মেয়ে লোকরা যেহেতু পর্দার দিকে খেয়াল রাখবে সেজন্য তারা যতটুকু সংযত অবস্থায় করবে এটা পর্দার খাতিরে এটা কোনো পার্থক্য না এটা কি না বিষয় ক্লিয়ার হয়ে গেল দুই নাম্বার একটা প্রশ্নের সাথে জড়িত এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই যে আপনি বলার পরেই ওরা বলবে তাহলে পুরুষরা আমিন জোরে বলে মেয়ে লোকের আমিন জোরে বলবে কিনা এটা গুরুত্বপূর্ণ বিষয় মেয়ে লোকের আওয়াজটা পর্দা আমিন বলতে হবে এতটুকু আওয়াজে বলবে যাতে নিজে শোনা যায় জোরে বলতে কতটুকু জোরে বলবে হাত্তা ইউসমিয়ান আফসাহু নিজের কানে নিজে শুনতে পারে এতটুকু বলবে কাজে আমিন তারাও বলবে মেয়েলোকরা বলবে পুরুষরাও কতটুকু জোরে বলবে যতটুকু কানে শোনা যায় জি এবারে দ্বিতীয় আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিনটে প্রশ্ন হয়ে গেছে আসলে একসাথে এক নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম যে মেয়েরাজ থেকে সালাদ প্রাপ্ত হলেন পাঁচাত্তর সালাদ জানাজা ছিল কিনা না জানাজা ওই পাঁচাত্তর মধ্যে ছিল না দ্বিতীয় প্রশ্ন শুরু হলো এটা আসলে মদিনায় যাওয়ার পরে সুতরাং খাদিজা রাজি আল্লাহ তালা আনহার জানাজা প্রসঙ্গ এখানে প্রশ্নে আছে যে জানাজা কে পড়াইলো বা আদৌ পড়াইলো কিনা আমাদের দেশের বক্তারা বলে থাকে যে খাদিজা কাহিনী বয়ন করতে গিয়ে শেষ বলে যে আল্লাহ রসুল নিজে তার জানাজা পড়াইছেন আসলে তখন জানাজা আসেই নেই জানাজা আসেই নেই কাজে জানাজা যখন আসেই নাই আল্লাহর রসুল নিজে পড়াবার কোনো প্রশ্ন আসে না জানাজার সলাতের সঠিক সময় আমার জানা মতে আমি পাই নাই কারো জানা থাকলে আপনারা তাহাকি করে নেবেন আমরাও চেষ্টা করবো এটা সুনির্দিষ্ট কোনো সময় জানা যাচ্ছে না তবে মদিনায় যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে মক্কাতে জানাজা সালাদ ফরজ হয়েছে বলে আমার জানা নেই আর কোনো একটা ছিল প্রশ্ন জুমার নামাজ তো ফরজ হলে কবে এটাও মদিনাতে যাওয়ার পরে এবং প্রথম যে মদিনায় জুমা ফরজ হয় দ্বিতীয় হিজড়িতে এটা ছিল আপনার ওই যে মসজিদে তোবার পাশে আর একটা মসজিদ আছে ওটার নাম এখনই মসজিদে জুমা নাম কি মসজিদে জুমা ওখানে প্রথম আল্লাহ রসুল জুমা আদায় করেন কাজে দ্বিতীয় হয়েছে জুমা প্রথম শুরু হয় মদিনাতি এটা শুরু হয় মক্কা থাকতে জুমাও ছিল না সালা আপনার জানাজাও ছিল না জি না সালাদ ফরজ হয়েছে মক্কা থাকা অবস্থায় আদায় হয়েছে আপনার মদিনায় গিয়ে হ্যাঁ জি জি আচ্ছা এভাবে তো এলামেলা হবে না একদিক থেকে আমরা আসি জি বলে না এদিক থেকে বলে হ্যাঁ। না হ্যাঁ এক ভাই বলতেছেন যে আমরা যে বিষয়গুলো বলি যে এই যে আকিদাগত ভুলগুলো আছে এগুলো এরকম না বলে ওনাদের কাছে বললেই হয় আপনার কি মনে হয় যে ওনাদের কাছে এগুলো পৌঁছে নাই ওনারা সংশোধন করলেই তো হয় আমার কাছে রিপোর্ট আছে রাত্রেবেলায় চরমানের দরবারে দরজা বন্ধ করে এরপরে সব একাত্র হয়ে বসছে আমার ক্যাসেট ছেড়ে দিয়ে বা খাতা কলম সবার কাছে শিক্ষক বড় বড় আলেন নোট করে কোন কোন ভুল ধরা যায় কাকরাইলে গোল হয়ে বসে তারপরে আমার লেকচার নিয়ে বসছে এটা আরো দুই হাতেম বাচ্চা দুই বছর আগে আরো এরকম সব জায়গায় আছে এরপরে এইগুলো হচ্ছে মুরিদদের বক্তব্য এটা পীরদের বক্তব্য না পীরদের কোনো সাথে বলে নাই কারণ তারা জানে আমরা যেগুলো বলি এগুলো যদি তারা সংশোধন করে তাহলে তাদের পীর মুরিদি ব্যবসা শেষ জীবনেও তারা এর সংশোধন করতে যাবে না তারা সংশোধন হতে চাইলে তারা করতে পারে আপনি বরং এরকম যদি কেউ বলে বলে আপনি তো এখন জানলেন আপনি আপনার পীরের কাছে পৌঁছে দেন সংশোধন হলে সে সুযোগ আপনার আছে সংশোধনে আমরাও খুশি হব জি আচ্ছা দূর থেকে আছে যে বলে মোহাম্মদ কোনো নামের অংশ না কেউ যদি ইচ্ছে করে নিজের নাম মোহাম্মদ রাখতে পারে এটা ভারতবর্ষের সংস্কৃতি সবাই নামের সঙ্গে মোহাম্মদ লেখে আর লেখলে যে না জায়েজ তাও না তখন নিজের নামটা হয় মোহাম্মদ কি হয় কারণ আপনি দেখবেন পাসপোর্ট যারা করেছেন বিদেশ যারা যান পাসপোর্টে লেখা আছে first name second name third name first name হলো নিজের নাম যেমন আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন রহমানি তো মোহাম্মদ পাসপোর্ট অনুযায়ী আমার নাম জসিম উদ্দিন আমার বাবার নাম যদি আমার বাবার নাম নূর নূর মোহাম্মদ দাদার নাম আবুল কাসেম কিন্তু এখন তা হবে না এই দেশের হিসাব অনুযায়ী নিজের নাম মোহাম্মদ এই জন্য আরবরা করে কি বাঙালি দেখলি বা বাঙালি ভারতবর্ষে যে কোনো লোক দেখি ইয়া মোহাম্মদ মোহাম্মদ তাহল তাহল মোহাম্মদ আসো মানে সবার নাম মোহাম্মদ সবার নাম কি এটা এই হিসেবে ঠিক আছে মোহাম্মদ সবার নাম আপনাদের সবার নাম যাকে সব মোহাম্মদ তার সবার নাম কি মোহাম্মদ আর ওই যে পরের যে মোহাম্মদের পরে যে না ওর দ্বিতীয় নাম তার নাম কয়টা হয় এই দুইটা তিনটা নাম আরবরা রাখে ফাহাদ আব্দুল আজিজ তার মানে ফাহাদ নাম আব্দুল আজিজ তার নাম বিষয় বুঝে আসে নাই তো আরবরা দুই তিনটা নাম রাখে তার মানে প্রথমটা নিজের নাম দ্বিতীয়টা বাপের নাম তৃতীয়টা দাদার নাম তো ওরা ওই হিসেবে আমাদেরকেও ডাকে মোহাম্মদ তোর নাম পরে তোর বাপের নাম তারপর তোর দাদার নাম জি জাকির নায়েক সম্পর্কে আমার বক্তব্য আমি বহুবার বলেছি আলহামদুলিল্লাহ আমি তার বক্তব্য সহি মনে করি দালিল ভিত্তিক আলোচনা করেন হ্যাঁ এটা বাস্তব যে কাউকে একশো পার্সেন্ট সহি বলা যায় আমি নিজেকে বলি না আমি কোনো সময় এ কথা বলি না যে আমি যা বলি সব সহি এই জন্য আপনাদেরকে যাচাই করতে বলি আমি এক সময় জাহালাতে ছিলাম পুরা জাহালাতে ছিলাম তখন আমি আলেম ছিলাম তখন জুমা পড়াইতাম তখন আপনাদের মতো এর চেয়ে বেশি হাজার হাজার লোকের বক্তব্য দিতাম তখন আমার লীগ বেশি রকম ছিল শ্রোতা বেশি রকম ছিল তখন ভুল ব্যাখ্যা দিতাম এখন আমরা সহি পথে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন জানার চেষ্টা করছি এখনো যে পুরো সহি আছি আমি অমাউবার রিউ নাফসি আমি আমার নিজেকে সার্টিফাই করতে পারি না এই জন্য যেটা কোরআন সুন্না মোতাবেক বলি ওইটা মানবেন আর যেটা দেখবেন কোরআন সুন্না মোতাবেক না ওটা তাড়াতাড়ি বাদ দিবেন একই কথা আমার ব্যাপারে যেরকম জাকির নায়ক সম্পর্কে আমি যতটুকু জানি শুনি আমার অত শোনা হয় না কারণ আমার বাসায় টেলিভিশন নাই কোনো মিডিয়াই নাই মাঝে মধ্যে দু একজন এটা নিয়ে যায় কম্পিউটার আছে তো সিডি মিডিয়ার মাঝে শুনি সেক্ষেত্রে যা শুনি খারাপ শুনি ভালো লাগে যে আমার জানা মতে আমি কি বলছি জানা মতে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন পয়লা উজাক্কি আল্লাহ হাদা আল্লাহর উপর দিয়ে আমি কারো তাস্কিয়া করছি না সার্টিফিকেট করছি না আমার জানা মতে সে যা বলে আলহামদুলিল্লাহ সহি বলে বা সহি বলার চেষ্টা করে এবং আমি মনে করি তার যে বক্তব্যগুলো সহি এগুলো প্রচার করে দেওয়া উচিত যাতে করে ওই জগের লোকেরা শুনতে পারে দ্বিতীয় বিষয় যেটা ওনার সমালোচক অনেক আছে কেন করে সমালোচনা যারা ওনার সমালোচনা করে তারা আমারও করে জাকির নায়কের একসময় এদেশের এই যে পিস সাবরা বলেন সমালোচকরা সবাই পক্ষে ছিল যতদিন পর্যন্ত সে হিন্দুইজম খ্রিস্টান অমুক তমুক লেখা দিত অতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ যায় নাই আর যখনই সে তৌহিদের কথা বলা শুরু করেছে এরপরে পীর মুরিদের বিরুদ্ধে এরপরে বিভিন্ন মজাহাব ফেরকার বিরুদ্ধে বলা শুরু করলো এই ভারতবর্ষের লোকেরা কি হয়ে গেল বিরুদ্ধে চলে গেল ইয়া হাসরাতান আল লেবাদ সুরে এসিনায়াতেই মনে পড়ে হায় আফসুস বান্দাদের উপর যখনই তাদেরকে কেউ হকের দাওয়াত দেয় তখনই তারা কি করে বিরোধিতা করে কাজী একজন মমিন হিসাবে আমরা মনে করি আল্লাহ আলাম আমি বারবার বলছি এটা আমি মনে করি সে আলহামদুলিল্লাহ ভালো কথা বলে হকের দাওয়াত দেয় এবং যতক্ষণ পর্যন্ত সে হকের পক্ষে থাকে অতক্ষণ তাকে সমর্থন করা এবং তার কথাগুলো কোরআন সুন্না মতো যা বলে প্রচার করা এটা আমাদের দায়িত্ব আমরা সেটা করবো ইনশাল্লাহ জি বলেন তাড়াতাড়ি বলেন আমি পরে আপনার খুবই আমি জানতে পারছি যে দিব্য অন্যায় আপনারা নিষেধ আল্লাহ একবার সাপ মারা যাবে সালাত অবস্থা যে সাপ সামনে আছে মারবেন দুশ্মনদেরকে রাখা যাবে না আরে হারামের ভিতরেও হারাম শরীফ যেখানে মক্কার হারাম এলাকা যেখানে কোনো প্রাণী মারা যায় নাই সেখানেও কি করা যাবে পাঁচটা প্রাণী মারা যাবে সাপ একটা সাপ শয়তান শত্রু কাজী সালাতের মধ্যেই মারা যাবে আর সালাত ছাড়া লাগবে না সালাত ছাড়ান কি জন্য সালাতের মধ্যে যেভাবে মারবেন এরপরে আপনার সালাদ আবার শুরু কি করবে ওইভাবে চল থাকবে সালাদ বাতিল হবে না হ্যাঁ হ্যাঁ আপনার এই প্রশ্ন দিনকে আমি সঠিক পথ বইতে একটা প্রশ্ন থেকে দেখা থেকে পড়বেন আত্মঘাতী হামলা যায় কিনা বিস্তারিত দলিল সহ লেখা আছে ওটা পড়বেন এখানে কিছু ঝামেলা আপনারা তো জানেনি আছে সমস্যা দেখেন ওই যে নাভির বলি যান দলিল কিছু আছে না এতক্ষণ আমি আলোচনা জুমার আগে আলোচনা করেছি নাভির নিচে হাত বাঁধার দলিল আছে কিনা সমস্যা কি দলিল সহি নাই কিন্তু কি আছে এখন এই দলিলটাকে আবার ওনারা দুমরাই মুসরাই ঘুরে ফিরে সহি বানাইয়া তারপর আমল করে তো এখন সেজন্য তারা একটা দলিলের ভিত্তিতে যেহেতু করে এই জন্য তাদেরকে তাকফির করা যাবে না বা সালাত হয় না এই কথা বলা যাবে না এটা অজ্ঞ বলা যাবে তাদেরকে সহিটা বুঝাইবেন না বুঝতে পারলে তাদেরকে কাফের টাপের বললেন না আমরা কাফের বলা থেকে এইসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করি কারণ হচ্ছে এই যেহেতু এখানে একটা ইস্তেহাদের বিষয় আছে ইস্তেহাদ তারা একজন ইমামের কথা মানতেছে সেই ইমাম ইস্তেহাদ করেছেন ইস্তেহাদ ভুল করলেও কি করবে হ্যাঁ এ মুজতাহেদ ভুল করলেও তে সব পায় কিন্তু অনুসরণ করবে কোনটা ভুল অনুসরণ করা যাবে না এখন সমস্যা হচ্ছে যারা অনুসরণ করে তারাও তো ওইভাবে ইস্তেহাদ করতেছে ইস্তেহাদি মাসলা হওয়ার কারণে একজন একজন দাঁড়াবেন বসেন একজন একজন আমরা দাঁড়াবে দেবো তো ইস্তেহাদি মাসলা করার কারণে আমরা চাকরি করবো না বা তাদের সালাদ হয় না এই কথা বলবো না যেহেতু বিষয়টা ইস্তেহাদি আমরা সহিটা বলবো বাকিটা আল্লাহ হাওলা করে দেবো আরে তাদের হিসাবে তারা ওইটাকে রাসুলের তরিকে বলে তারা আপনারটা আবার রাসুলের তরিকা হয় নাই আমরা যদি এরকম বলি তো এটা রসুলের তরিকা না ওইটা রসুলের তরিকা তাহলে আপনি যেমন এইটাকে রাসুলের তরিকা বলেন ওইটা ভুল ওরাও ওদের ধারণায় ওইটা রসুলের তরিকা এইটা কি সে তো রাসুলের তরিকা বল দাবি করতেছে সেই হিসাবে আরে মুশকিল সে তো যে বুঝতে যে ভুল তার কি এটা করতো নাকি হ্যাঁ হজে যাওয়ার জন্য কারো কাছে ক্ষমা চাওয়া ধরেন আল্লাহ কাছে ক্ষমা চাবেন লাভবাই কালা শারিকার মধ্যে ক্ষমা চাওয়া হয়ে যায় আমার হজের বইতে পড়বেন একটা পুরা বলা আছে লাভবাই কালা শারিক এলাকা লাভবাই এখানে সব ক্ষমতা মা চাওয়া কার কাছে হ্যাঁ এটা ভালো কথা যদি আপনি হজে যাবেন হয়তো মারা যেতে পারেন সবার থেকে দাবি দেওয়া ছাড়া ভালো না এটা এটা না যায় কিছু নাই সাংঘর্ষিক কিছু নাই কোরআন পড়লেই বসে যায় এটা এমন না যে কোরআন শরীফ পড়লে দশ নাকি করে দেওয়ার কথা আল্লাহ বলেছেন থেমে থাকে হুজুরকে টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন বলবেন হুজুর বলবে আল্লাহ বক্সাই দেওয়া মমুকে রুহে তখন বকশিস হবে আগে হবে না এগুলো ভুয়ো কথা আপনি যখন কোরআন পড়েন সঙ্গে সঙ্গে দশটা নাকি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে যায় কোন হুজুরের বকশিস করার উপরে নির্ভর থাকে না এগুলো একটা বেদাত এবং শিরিক বোধহয় আপনি আজকে নতুন আসছেন ইনশাল্লাহ কয়েক জমা আসেন ইসলাম পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ জি আগে করছেন নাকি একবার বলেন মানে কারণ নামের পূর্বে লাগানো যাবে না এরকম পাই নাই এটা যদি কেউ কি করে এগুলো হলো আপনার কি হবে এগুলো ডিগ্রি এক একটা লাগাইলে অসুবিধা নাই মধ্যখানে বিরোধী শোনার জন্য আবার কি আচ্ছা দেখেন ওটা আসলে খুববা না খুববা তারাও যেটা বলে তাদের তিনটা খুব্বা হয় আমরাও তো সেরকম হাতের বাক্স আমরা দেই না সেক্ষেত্রে আমরা এই বেদার থেকে বাঁচার জন্য ওই যে চেয়ারে বক্তব্য দিতাম মেম্বার বসতাম না কারণটা কি ওটাকে আলাদা বক্তব্য দেওয়া হতো এখন যে তোমরা শূন্য অনুযায়ী দুইটা খুববা দেয় কাজে সেক্ষেত্রে এখন আর ওই আলাদা চেয়ারে বসি না আপনার হাতেমবাগের যারা মুসলিম তারা জানেন ওইখানে আমি ওই বাংলা যে বয়ান কথা সে কোথায় করতাম আলাদা চেয়ারে কেন করতাম ওইটা খুদ্বার অন্তর্ভুক্ত ওটা একটা ওয়াজ আলাদা কাজে সেই হিসাবে তারা ওই আসল খুদ্া শুরু হয় আজানের পর থেকে মাঝখানে ওটা হলো খুদ্া না কাজে ওসুন্নত পরে না ওরা এক বেদাতের সাথে তার কাজে যুক্ত অসুবিধা কি বেদাত যারা করো একটা জি যে এগুলা এগুলা কি সমান অপরাধ না আকিদাগত ইখতলাফ আর আপনার ফেকহি মাসালের ইখতলাফ এটা এক জিনিস না আমাদের ইখতারে বারবার বলা আছে যে আপনারা ফেকার যে গন্ডগোলটা আছে হাত বাঁধা নিয়ে আমিন জোরে বলা নিয়ে এগুলো দলিল এটা দলিল তো শুনিলাম আমি দালিলের মধ্যে সহি জয়ীব নিয়ে গন্ডগোল লাগছে ইস্তেহাদি বিষয় এইগুলো কারণে কাউকে তাকফির করা যায় না হ্যাঁ অবশ্যই একটা সহি একটা ভুল কিন্তু সেই ভুলটা ইস্তেহাদি ভুল ভুলটা কি এই এজতেহাদি ভুলের কারণে কাউকে তাকফির করা যাবে না বা বলা যাবে না তোমার রাসুলের তরিকা হয় না আমার সহি যেটা মানবো বাকি ওরা তো ওটা আমল করে ওইটা সহি মনে করে ওইটা রাসুলের তরিকা মনে করে তো সেই কথাকে সহিটা জানানো এটা আর একটা হচ্ছে আকিদাগত যে বিষয়টা আছে এই সয়ুসুল বা আপনার ওই যে পীর মুরিদদের যে বিষয়টা আছে গণতন্ত্র এগুলো আকিদের সাথে জড়িত এটা আমার বই পড়বেন আপনি দিনকে আমি সরিপদ এখানে এই আপনার হুব প্রশ্ন দেওয়া আছে যে দিন কায়েম সম্পর্কে চারটা রুট দেখা যায় বর্তমান বাংলাদেশে চারটা রুটের তিনটা রুট আপনি যে তিনটা বললেন গণতন্ত্র পিরমুরিদি খানকা নিজাম তাবলিক নিজাম এগুলো কি মন্তব্য রাখবো আপনারা আকিদা বিশ্বাস পোষণ করবো একেবারে প্রশ্ন করে বিস্তারিত জবাব দেওয়া আছে জি বসেন সহি জয়ীবের পার্থক্য এটা হালাল হারামের বলা যায় না এটা উসুলি হাদিস আপনাকে পড়তে হবে আপনি এগুলো বুঝবেন না উসুল হাদিস আপনি পড়েন নাই কাজ এগুলো বুঝবেন না এগুলো আপনাকে কেউ হয়তো মাথায় ঢুকেছে এটা আমি বারবার বলি এই যে প্রশ্ন আপনি যাচ্ছেন এগুলো খাওয়ারের যে প্রশ্ন এই জন্য আপনি এই প্রশ্ন আপনি পারবেন না আমার মেজাজ খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে এই আমি এটা বারবার বলে দিই এখানে কেউ যদি থাকেন যারা ফেকি কারণে কাফে বলে দেয় মানুষকে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই এরকম এখানে থাকলে ঘাট দেবে এখান থেকে এই ফালতু লোকগুলো কেন আমাদের এই আমার কাছে বদনাম হচ্ছে পাইকারি সবাই কাফের বলে দেয় হানাফি সব কাফের কোন ইমাম কাফের বলছে তো ইস্তেহাদি মাসালার কারণে কাউকে কাফের বলা যায় না কাউকে পরিষ্কার বলা আছে বোখারিতে আল হাকেম ইদা ইস্তাহাদা হাকেম যখন ইস্তেহাদ করে ইউসিব ও ইউক্তি ভুলও করে ঠিকও করতে পারে যদি ঠিক করে হওয়া জানান তার দুইটা আদর পাবে সে ভুল করলে সে একটা আদর পাবে একটা সব পাবে সে বাকি হচ্ছে এই ভুলটা আমল করা যাবে না আমলের ক্ষেত্রে সহিদের আমল করবো এখন যারা অনুসরণ করে তারাও সেই ইস্তেহাদের ভুলের কারণে ওরাও ভুল ইস্তেহাদ করতেছে সেই কারণে তারা দলিল বাদিল্লা যাচাই বাছাই করে আমরা আগে যখন এগুলো পক্ষে ছিলাম তখন আমরা কিন্তু অন্ধ অংশ করি নাই ওই ওইটাতে সাবেত করছি দলিল দিয়ে এই করে কাজে এইটাতে আকিদের সাথে জড়াইয়া একেবারে হানাফি মজাব তারা কাফের স্বামী মজাব মানে কাফের সব কাফের বলে টোলে একাকার করে ফেলে আকিদার সাথে আর যে ফেকি বিষয়গুলোকে একাকার করে একটা পেঁয়াজ গুছ লাগাই ফেলে এদের আসলে কোনো এলেমি নাই এরা মনে করে কবর পূজার বেদাত যেরকম আর আমিন বলার বেদাত আসতে বলার বেদাত একরকম এরা মনে করে নাবির উপরে নিচে হাত বান্ধা যেরকম আর মাদার সেদ্ধা করে একরকম এগুলো ভুয়া কথা মানে আপনি হাদিস থেকে যাচাই করেন এইগুলো আমাকে জিজ্ঞেস করা ঠিক হবে না কারণ হচ্ছে এই যখন একজন আলামি বলছি যাকে নিয়ে দলিল দিয়ে বলে নাই হ্যাঁ, থামেন ওরা কি জিজ্ঞেস করে দিই দলিল দিয়ে বলে নাই তা আপনি না শুনলে জাকির নায়কের নাম দিয়ে বলেন কেউ তাহলে আপনি নাম দিয়ে বলবো ঠিক হয় না এটা এইটা একটা খুব মারাত্মক জিনিস যদি জাকির নায়কের মুখ থেকে কেউ না শুনেন তাহলে জাকির নায়কের রেফারেন্স বলবেন যে কোনো একজনে বলছে নাম বলবেন না আর নাম যদি কারো বলেন তাহলে অবশ্যই আপনি সে সরাসরি শুনে তাকে বলবেন নাহলে কাফাবিল মারা একাদিবান হাদিসে বলা আছে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যেটা শুনে ওইটাই বলে জাকির নায়ক যদি বলে থাকে এটা দলিল সহি বলেছে এবং হাদিসে আছে ঠিকই বলেছে কাজে এটা আপনারা খুব খেয়াল করবেন যদি দলিল দিয়ে তারা কথা বলে তাদের দলিলগুলো শুনবেন শুনে তারপরে যাচাই করবেন যাচাই যদি পাইয়ে যান নেওয়া নামা আনা আরে তখন আপনি ওনাকে জিজ্ঞেস করলেন কেন লেকচারটা আমাকে দাও এটা পরিষ্কার লেখটা তো আমাকে দাও জাকির নায়ক দলিল ছাড়া বলে নাই খালাস হয়ে গেছে এটা হয়ে গেছে এক কথা উত্তর শেষ করে দেবেন পেশার দরকার নাই আমি বলে দিচ্ছি জাকি নায়ক দলিল দিয়ে বেশ করছে সহি দলিল আছে উপরে যেটা বলছে দলিল আছে বাজারে আচ্ছা ভালো কথা মানে প্রশ্ন আপনারা শুনতে পেয়েছেন আমিও আপনাদের মতো একজন ন মুসলিম কি বললাম ন মুসলিম মানে এই না হিন্দু ছিলাম আগে বংশগতভাবে মুসলিম এবং খালি মুসলিম না পীরের খানদানের লোক সেই হিসাবে কি আছে টুপি ছিল দাড়ি ছিল আগে মাদ্রাসায় পড়েছি মাওলানা ছিলাম মুফতি ছিলাম সবই ছিলাম বাট কি ছিলাম না মুসলিম ছিলাম না মুসলিম হয়েছে মাত্র তিন চার বছর আগে তাও এখনো পুরা কিনা অনেক সময় কি যাচাই করি তো সেই হিসাবে আমি এত কিছু এখন লিখতে পারি নাই বাকি জায়েজ জয়ীফ হাদিস জাল হাদিস বই আছে বাংলাদেশে সেগুলো আপনারা দেখতে পারেন হাদিসের নামে জালিয়াতি একটা বই আছে না প্রচলিত জাল হাদিস মালিক সাহেব যারা লেখছে মালিক সাহেবের মধ্যেও আবার কি আছে জাল হাদিস আছে কাজে মালিক সাহেবকে আমরা অত ওই করতে পারি না আন্দাজে কথা বলে আপনি ওই যে বললাম না যে হাদিসের নামে জালিয়াতি যে বইটা আছে ওটা কার লেখা আব্দুল্লাহ জাহাঙ্গীর লেখা এটা পড়তে পারেন আব্দুর রহিম সাহেবের একটা বেদা বই আছে সুন্নত বেদা ওটা পড়তে পারেন খারাপ না পড়তে পারেন আর কি বাকি শেরিক বেদা সম্পর্কে আমাদের আসলে লেখার মধ্যে আছে আমাদের যে কিতাব তৌহিদ এই শেরিকার বেদাতে চ্যাপ্টার আছে আসলে আলাদা বই লেখা না ভিতরে আছে সবকিছুই জি পানি পড়ার একটা হাদিস আছে বাকি ওটা তাহাকি করতে হবে এটা আমার আর তাহাকি করতে হবে পানি পড়ার হাদিস একটা আছে সহি কিনা আমার তাদের করতে হবে দলিল দিলাম সহি কিনা জানি না তাদের করতে পারো না না খতমের কোনো দলিলই নেই জারফুক জায়েজ জারফুক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুরে ফাতে হাদিস ঝাড়ফুক করেছেন বা ওই যে একটা হাদিস না সাবেক আমরান হাদিস এগুলো জায়েজ জায়েজ যতটুকু আমাদের দলিল সহি এর বেশি জায়েজ নেই জি আপনি কি নতুন আসছেন আজকে এখানে আচ্ছা এই নব্বই হাজার কালাম তিরিশ হাজার দাহের ষাট হাজার বাতেন এগুলো ভুয়ো কথা ছবিদের কথা এর উপরে আমার যথেষ্ট লেকচার আছে আপনার শুনবেন এখানে ক্লিয়ার হবেন দরকার জানার এগুলো কারণ আল্লাহ রসুল গোপন করে জান নাই জি বলেন হ্যাঁ ওমরার বিষয়টা আমার বইতে লেখা আছে হজের একটা বই আছে লেখা আছে বারবার ওমরা করা যাবে না তবে আপনি যখন মক্কার থেকে বাইরে চলে যাবেন তখন মক্কায় ঢোকার সময় এহরাম ঢুকবেন এটা না আল্লাহ রসুল সাল্লাহ এরকম চারবার মোট ওমরা করেছেন লেখা আছে বইতে কাজে আপনি মদিনা যখন যাবেন আগে মদিনা গেলে বা আগে মক্কায় ঢুকলেন ওমরা করলেন মক্কা থেকে মদিনা চলে গেলেন মদিনা থেকে আবার যখন আসবেন তখন জুল হলায় ফাগিয়ে ওখান থেকে হেরাম পেতে চলে আসবেন আরেকটা করলেন তখন ওইটা করতে পারেন অসুবিধা নেই জি আর তাছাড়া শোনা একটা কথা বলি আমি বদলি হজ করা যায় বদলি ওমরা করা কোনো দলিল জানা নাই হজের বদলি হয় ওমরার কি হয় বদলি হয় আমার জানা নাই দলিল নাই বদলি হজ করা যায় কার জন্য যে হজ করতে অক্ষম আর করতে পারবে না তার পক্ষ থেকে কি করা যাবে হজ্জে বদল করা যাবে ওমরা বদল হবে দলিল নাই হ্যাঁ আপনি ওমরা করে তার জন্য দোয়া করতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু বদলি ওমরা করার কোনো দলিল নেই আপনি ওমরা করে তার জন্য দোয়া করে দেন বছর আদায় হয়ে যাবে বদলি ওমরা কোন দলিল নেই জি এই প্রশ্ন আপনি আমার বই থেকে দেখে নিন আমার দিনকার সাহেবের বইতে পরিষ্কার দেওয়া আছে কাজে এটা এখানে এই প্রশ্ন না করা ভালো এখন তাবিজ যেটা তাবিজ ফলাদ হবে কিনা তাবিজ যদি শিরিক এখন তাকে আপনি বুঝান না জানলে বললে অসুবিধা নাই হয়ে যাবে কিন্তু যদি জানে সিরেক এরপরও করলো এই লোকের বিধান সালাদ কেমনে আদা হবে এটা আমার জানা নাই আল্লাহ আলাম আপনি আগে প্রশ্ন করছেন তা দাঁড়াই করেন প্রশ্ন করে দাঁড়াইতে হইবে এদিক ফেরেন ওই ফেরেন ওদিক ফেরেন আমল নামে যে সংগঠনটা তার ওনারা এবং আমল করে এবং মানুষকে বলে মুখ করে নাকি তাহুদের আলোচনা বেশি করে কিন্তু তাকে নামের উপরে কোন আমল নাই বিভিন্ন পীরের নামের লোকে বা তরিকার লোকে আছে ঠিক আছে আহলে হাদিসদের আমল আকিদে নিয়ে আমরা আলোচনা করি নাই আমরা দলটা নিয়ে আলোচনা করেছি হ্যাঁ, কাজে হ্যাঁ আহলে হাদিসদের সময় আমি গত জমা বোঝা একটা দিয়েছিলাম যে আমরা ওদেরকে কি মনে করি আকিদাগতভাবে সহি মনে করি হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই যে দল তৈরি করা এটা আমরা সহি মনে করি না কাজে এটা আমি বলে দিচ্ছি আজকে লেকচার চরমনায় হকানি পীর দাবি করে অন্য পীরে হকানি পীর বলেন আমার না চরমনায় পীরের নাতি না আমার আমার আত্মীয় মানে আমার নানা ছিলেন চরমনায় পীর যে মারা গেল পর্দা ওনার প্রথম খলিফা তো সেই হিসেবে ওই আধ্যাত্মিক নাতি রুহানি নাতি রুহানি মানে পীরদের পরিভাষায় রুহানি নাতি সেই নাতি ছিল আর কি এখন নাই আমরা না মানে আমরা পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছি নতুন করে আমার ভাই আজকে একটা আছে এখানে সেই জুমাবর্তে চলে আসছে বরিশাল থেকে মাঝে মধ্যে আসে খালি জুমার জন্য এখানে চলে আসে তাহিদের কাজ করতেছে আলহামদুলিল্লাহ যা আছে জি আছে রুকু বা হাত বাঁধার দলিল আছে ছেড়ে দেওয়ার দলিল আছে কাজে এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই দুইটাই দলিল রুকুর পরে যে হাত উঠানোর পরে হাত বাঁধবে কিনা দলিল সহিয়া দলিল আছে জি জি আলাদা করলে অসুবিধা নেই আলাদা কবরস্থান করলে অসুবিধা নেই উত্তর বহস করে দিচ্ছি যাবে যাবে দেওয়ার আলাদা থাকলে সীমানা আলাদা অসুবিধা নেই জি যারা রাসুলের তরিকা অনুযায়ী জানাজায় সুরায় ফাতেহা পড়বে না তারা তো শয়তানের তরিকে পরে পড়তেই হবে জানাজার সুরায় ফাতেহা কি সালাতের মধ্যে না পড়ে বোখারি তাজিস আছে এখন এদেশের জানাজার নামাজে সুরে ফাতিহা নাই শয়তান করলো কি কোনোদিন যদি ওরা বোখারিতে পাইয়ে যায় তখন যেন আবার সহিটা আমল করতে না পারে এই জন্য শয়তান শিখেই দিল নামাজের পরে কি করবা একবার ফাতেহা তিনবার নাচ ফালা কি কি যেন আছে এগুলো শয়তানের শিখানো তরিকা রাসুলের তরিকায় সুরায় ফাতেহা সালাতের ভিতরে পড়তে হবে আর শয়তানের তরিকায় সালাতের পরে আলাদা করতে হবে জি হ্যাঁ হ্যাঁ ওই কোরআন শরীফ আছে সিফকাত আল্লাহ আল্লাহ রঙে রঙিন হোক তা আল্লাহর রংটা কি মানে আল্লাহর শিরিক আল্লাহর সাথে শরিক হয়ে যাও মিশে যাও এইটা শুনে এইটা হলো আমরা তালাশ করবো রাসুলের ব্যাখ্যা থেকে আমরা কোনো পীরে ব্যাখ্যা যাবো না এই জন্য বলছি না সব কোরআনের ব্যাখ্যা তালাশ করবো কোরআন থেকে আরে প্রশ্ন করে শেষ করবেন এত কথা বললে কেমন হবে তো লোকের প্রশ্ন উত্তর দেবে কেমনে আমরা তো বুঝি একটা কথা বলে আমরা বুঝি যে কি পরিশ্রম করতে যাচ্ছেন সিফাকাতাল্লাহি আল্লাহর রঙে রঙিন হও অতএব আজকে আল্লাহর সাথে বিষয় দেখি বলতেছে এই তো শিরিক শিরিক করার জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন বড় হুকুম দিয়েছেন এটা পীরের ব্যাখ্যা ওনার কথা অনুযায়ী একজন ইমাম সাহেবের ব্যাখ্যা আমরা বলবো যে এই ব্যাখ্যা তালাশ করবো কার থেকে কোরআন থেকে কোরআন না হাদিস থেকে আর রাসুলের ব্যাখ্যায় আছে এই আয়াতের ওই ব্যাখ্যা না আমার কেতাবুল আকায়দ এই বিষয়টা আসতেছে ওই এখানে আয়াত দেওয়া আছে সেখানে হচ্ছে এই যে আল্লাহর নির্দেশ যেরকম হুবহু আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা এটাই হচ্ছে কি সাহাবাহ এই ব্যাখ্যাটা বুঝেছিলেন সাহাবাহ এটা বুঝেন নাই যে এর মানে আল্লাহর সাথে মিশে দেওয়া কাজে আমরা সাহাবারা যেটা বুঝেছেন ওই ব্যাখ্যা গ্রহণ করব পীর সাহরা যেটা নিজেরা ব্যাখ্যা করছেন মন গড়া এটা অবশ্যই শয়তানের ব্যাখ্যা এটা বর্জন করবো তাদের উপর আমার একটা বই আছে একটা স্বতন্ত্র বই এটা পড়েন আশা করি যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আছে আর তারপরে আমি বলে দিই আমি বারবার বলি চাঁদ আমাদের মুখ্য বিষয় না চাঁদ আমাদের আমরা তাওহিদে দাওয়াত দিই তাওহিদ যে ব্যক্তি ক্লিয়ার বুঝবে আস্তে আস্তে চাঁদ বুঝবে আর যদি চাঁদ না বুঝে আপনি তাকে বললেন না যে ঈদের দিন রোজা রাখে কি জন্য আরে ভাই ঈদের দিন তো সে রোজা রাখে সে তার হিসাবে কি করছে তার হিসাবে সেই রোজার দিন রোজা রাখছে আর তারে বুঝান আর না বুঝলে ইস্তেহাদি মশলা নিয়ে তাকফির করা দরকার নাই গোমরা বলা দরকার নাই আপনি তাকে বুঝে থাকেন এবার চল থাকেন জি জি জাজাকুমুল্লাহ হ্যাঁ ফাঁকে ফাঁকে পড়বেন ইমাম যখন জোরে কেরাত পরে তখন ফাঁকে ফাঁকে সুরা ফাতে পড়বেন যেন আমরা একটু থেমে যাই ফাঁকে পড়ে নেবেন আর যদি এরকম না থামে তাহলে ইমাম সাহেবের সাথে সাথে একটু মনে মনে করে নেবেন শেষদের পড়বেন নিজে নিজে পড়বেন শেষ না করতে শেষ করবেন ইমাম সাহেব পরেই না এখন কি করবেন আর যে ইমাম সাহেব পরেই না তার পিছনে সালাদ পড়বেন কি জন্য তাতে বাদ দিয়ে নিজে পড়েন আরে ভাই যে ইমাম সাহেব সুরা ফাতে পড়েই না ওই ইমাম সাহেব পিছনে সালাদ পড়তে গেলেন কি জন্য আপনি আলাদা পড়েন পরেই না এসে হয়তো পরেই না জি আচ্ছা ঠিক আছে আপনি নতুন আসছেন এর উত্তর দেওয়া আছে আমাদের বই আছে কেতাবুল আকাদে বলে গেছেন আল্লাহ রসুল সাল্লাম মানুষ ছিলেন মানুষ মাটির তৈরি রাসুল মাটির তৈরি সব নবীরা মাটির তৈরি কোন নবী আল্লাহ নূরের তৈরি না এগুলো শেরিক আকিদা আরে ভাই তোফাজল কি বললো আমরা আমরা বলি কোন কথা তোফাজলের কথা নিয়ে হ্যাঁ মেয়েদেরকে হাফেজ বানাতে অসুবিধা আয়সাদুল হাফিজ কোরআন হাফিজ ছিলেন কাজে সেক্ষেত্রে মেয়েদেরকে হেফজ করার কোনো অসুবিধা নাই কি এক বেদাতি আকিদা আছে বুঝতে পারছি আপনার প্রশ্নটা কি ধরে রাখতে পারলে না সেই জন্য সে গুণাগান একটা আদিস যেটা আসলে ওই হাদিস না মানে কোরআন যদি কেউ শিখে ভুলে যায় তার উপরে অনেক কঠোরভাবে কেউ যদি হেফজ করে ভুলে যায় তো চেষ্টা করবে রাখার জন্য এবার যদি ভুলে যায় আল্লাহ কাছে মাফ হয়ে যাবে সে হেতু করলে সব না সে ভাই এদেশের কোনো মাদ্রাসা সার্টিফাই করা যায় না মাদ্রাসাগুলো কি লেখাপড়া হয় এগুলো আপনারা জানেন না বেতেরের নামাজ এক রাগাত তিন রাগাত পাঁচ রাগাত সাত রাগাত পড়া যায় কিন্তু এক্ষেত্রে এক সালামে পড়লে বৈঠক হবে একটা শেষের বৈঠক মাঝখানে কোনো বৈঠক নাই আর যদি ভিন্ন ভিন্ন পড়েন দুই দুই রেখাতে বসবেন শেষে গিয়ে এক পরে সালাম ফিরে দেবেন এটা হলো যদি ভিন্নভাবে পড়েন আর যদি একটা মানে একসাথে পড়তে এক সালামে পড়তে চান তাহলে তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন সাত রেখাত বৈঠক হবে শেষে গিয়ে মাঝখানে কোনো বৈঠক নেই জি আলাইকুম সালাম হ্যাঁ আচ্ছা ডাক্তার দেখানো পুরুষ ডাক্তার মহিলার জন্য যা আছে না যদি মহিলা ডাক্তার না পাওয়া যায় মহিলা ডাক্তার না পাওয়া যায় তো পুরুষ ডাক্তার দেখান যাবে না যায় চিকিৎসার জন্য জি হ্যাঁ মহিলাদের জন্য মোসাল করবে বুকে হাত দলিল নাই একটা কথা আমি এখানে বলে দিই মুসাফা সম্পর্কে আমাদের ভাইরা মনে করে সবাই এক হাতে কর দুই করা যাবে না হাদিস পরিষ্কার আত্মাহিত হাদিসটা পড়েন সেই হাদিস আব্দুল্লাহ বিন মসৌদ থেকে বর্ণিত হাদিসটা আত্মাহিত যে শেখানো হচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহ আমাকে আত্মাহিত শিখাইলেন আল্লাহর রাসুলের দুই হাতের মাঝখানে আমার হাত ছিল কি আছে কাফি বাইনা কাফাইন নবী সাল্লাহ তখন আমার হাত আল্লাহ নবীর দুই হাতের মাঝখানে ছিল তা আল্লাহ নবী কয় হাত দিয়ে করলেন দুই হাত পাওয়া গেল এটা একটা আমাদের ভাইদের শেয়ার হয়ে গেছে এক হাত দিয়ে মুসাফা করে দেওয়া বরং এটা এহুদিদের সিস্টেম বুশেরা কি করে এহুদিরা কি করে এক দেশের রাজার কাছে গেলে এটা করে আমরা কি এহুদি আমরা আল্লাহ নবীর আদর্শ মানব নবীর আদর্শে কি আছে পরিষ্কার হাদিস দুই হাতের মোসাফা করার এটা যারা বলে তারা হাদিস পড়ে না হয়তো আপনি হাদিসটা বলেন মুসলিমের হাদিস তার সাউদের হাদিস হাদিসটা আপনি দেখবেন আজকে নাই কেউ এখানে ওরা আমাদের মার্কাজের কেউ নেই এখানে যাই হোক এটা ইনশাল আগামী জুমাতে আপনার মনে রেখেন আমি চেষ্টা করবো এটাকে আবার রিপ্লাই করার জন্য কারণ এটা জানা দরকার আছে পরিষ্কার আপনারা আপনারা নিজে দেখতে পারেন আত্মাহিয়াতুর যে হাদিসটি আছে আত্মাহিয়াতুর হাদিস আছে না তো আত্মাহিয়াতুর হাদিসটা করে দেখেন মুসলিমের ভিতরে দেখবেন ওখানে আছে আল্লামানি সালামা আতা শাহুদা কামা ইউ আল্লিমানি আর সুরাতা যেভাবে আল্লাহ রসুল সুরা ফাতেহা শিখেছেন ওরকম আত্মাহিত শিখেছেন আর তখন আমার হাত আল্লাহ নবীর দুই হাতের মাঝখানে ছিল পরিষ্কার হাদিস আছে জি আচ্ছা আমরা বোধহয় শেষ পর্যন্ত এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকল কবুল করেন আমিন এবারে আমাদের জি হ্যাঁ আর লিখিত প্রশ্ন উত্তর দেবে কি এখন মুশকিল হয়তো লিখিত হলে সব লিখিত আর নাহলে মৌখিক সব মৌখিক এই এখানে গোপন কোনো বিষয় সাত দিনের মধ্যে আকিকা না দিলে তাহলে আকিকা দিলে কবুল হবে কিনা সাত দিনে দেওয়ার কথা বলা আছে এরপরে কি হবে এটা কোন দলিল নেই কোনো ব্যক্তি বিশ বছরের জাকাত দেয় নাই এখন তার বিশ বছরের জাকাত একসঙ্গে আদায় করা যাবে কিনা পারলে আদায় করবে না করে তবা করবে সামনে দিকে সহিভাবে আদায় করবে বিশ বছরের জাকাত দেয় না এখন ইসলাম বুঝছে এখন যেটা যে পারে পিছনে দিবে তো ভালো কথা না পারলে সে আল্লাহর কাছে ক্ষমাতে এখন থেকে ঠিকমতো শুরু করবে এত প্রশ্ন এক একটা মধ্যে কেমন কি হবে কোরবানির নিতে নিয়াতে পালন করা এক বছর পূর্ণ হওয়া কিন্তু দাস এই সময় কোরবানি মাস্তানিগুলো আমাদের দারুল দিয়ে দেন দারুল উত্তর দিবে ওরা ভিডিও আজ হামদ না তো তেলাওয়াত করা এবং দেখা যায় কিনা দলিল ভিত্তিক আল্লাহ নবীর যুগে যেহেতু ভিডিও ছিল না এই জন্য একে দলিল ভিত্তিক বলাও সম্ভব না জায়েজ আছে কিনা যেগুলো বাহ্যিকভাবে দেখা জায়েজ সেগুলো মেশিনে দেখাও জায়েজ যেমন এখন আমি বয়ান করছি আমাকে দেখা আপনার জন্য না জায়েজ না এখন মেশিনে দেখা হয় ভিডিও করে এটাও না জায়েজ না বাকি যেগুলো বাস্তবে দেখা জায়েজ নাই মেয়ে লোককে এমন দেখা যায় নাই খবর পড়তে দেখা যায় নাই গান করতে তো দেখা যায় প্রশ্নই আসে না অর্থাৎ এক কথায় আমার এটা ইস্তেহাদ আল্লাহ আলাম কোন দলিল জানি না হ্যাঁ, ব্যক্তিগত ফতুয়া এটা আল্লাহ ভালো জান আল্লাহ সহি হলে আল্লাহ পক্ষ থেকে ভুল হলে আমার এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ মাফ করবেন যে টেলিভিশনে যেগুলো দেখা যায় কোনগুলো বাহিরে যেগুলো দেখা যায় সেগুলো টেলিভিশনেও দেখা যায় আর যেগুলো বাহিরে দেখা যায় না টেলিভিশন দেখা যায় নাই ছবি তোলা আর মেশিন রেকর্ড করা ভিন্ন জিনিস জারফুক ইত্যাদি কি জায়েজ আছে হ্যাঁ জায়েজ আছে জারফুক জায়েজ আছে সহিভাবে কোরআন শরীফ জারফুক জায়েজ আছে না জায়েজ না মুসাফা তারপরে খাওয়ার সময় মুসাফা করা জায়েজ আছে কি না থাকলে দই দই খাওয়ার সময় অন্য কাজ করে মুসাফা করা যাবে আর অন্য কাজ কাজ নেই খাওয়ারটা ইবাদত কাজে অন্য অন্য কাজ যেমন বন্ধ থাকে আর কোন দরকার নেই আল্লাহর জন্য কেউ হুকুম মেনে খাওয়া দাওয়া করা গাছের ডাল দিয়ে আল্লাহ রসুল জারবুক করেন নাই কাজে এটা একটা জায়েজ কাজের সাথে বেদাত যুক্ত করা জায়েজ নেই হাদিস দেখে নেবেন হাদিসে বলা আছে কোথায় আছেন স্পষ্ট হাদিস আছে কেবল এখানে বলতে চাচ্ছি না আর ব্যক্তিগত জেনে নেবেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক